মৌলানা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দারুল দেওবান্দের শাইকুল হাদিস হতেন আপনাদের প্রেসিডেন্ট আব্দুল কালাম আল্লাহ পাণ্ডিত্যের এখানে কোনো মূল্য নাই আমার কাছে আমি কাকে বুঝবো কাকে নেব কাকে আমার ঘরে আমার দরজায় টেনে আনবো সম্পূর্ণ আমার ইচ্ছা কোন শক্তি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পাণ্ডিত্য এখানে কাজ করবে না বিদ্যাসাগরের মতো পণ্ডিত শরৎবাবুর মতো সাহিত্যিক শরৎবাবু হেমাপতি ডাক্তারও ছিলেন তো একজনে যে বলছে আমার পাটা চিন চিন করছে শরৎবাবু বললেন বিশ্বিকা বদ্ধবধ না শিচিকা বুদ্ধবধ সুই ভোকার মতো চিন চিন করছে না বিচে কাটার মতো করছে বৃষ্টিকা বিদ্ধবধ না সূচিকা বিদ্ধবধ তিনিও যেখানকার থাকবার যেখানেই আছেন কাজে কাজে পাণ্ডিত্যের কোনো নাই তাহলে বেলালে হাবসি হতো না সেই যেত না বেলা কত আরবির পণ্ডিত কত নবীজির বংশের বড় বড় সর্দার কোথায় পড়ে আছে জাহান নামের কোন কোনায় পৌঁছে যাবে আর বেলাল হলো কাপড়ি কালো কিতদাস ঠোঁট মোটা অশিক্ষিত ঝাঁটা মাথায় গিয়ে সই তিনি হলেন সেইয়েদনা বেলাল সেই কাণ্ড কথাটা মাথায় রাখি আমি গরিবের ছেলে একটা একটা করে বলবো আল্লাহ জানার বোঝার মানার আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে এই ভরসা যার উপরে করতে হয় যাকে ধরে থাকতে হয় আদি অনাদি অনন্ত চির অক্ষয় চির অক্ষয় সব সময় যাকে রাস্তে খাটি ঘুমিয়ে জেগে যাকে ধরে থাকা যায় যাতে ইহলৌকিক পারলৌকিক লাভ হয় তিনি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা তিরানকর্তা কিন্তু কেউ কেউ বলছে আমাদের গোমাতা যারা ভক্ষণ করে গোমাতা গরু খাবে কেন মুচমানরা যে হিংসা করে একজন মুচমানকে মার্ডার করে দিয়েছে তার নাম আখলাখ তার খুনের এত দাম তার রক্তের এত দাম যে নেজ ধরে আছে গোমাতা বলছে অতক্ষণ নেজ ধরে থেকো না पूछ पकड़ना अच्छा है लेकिन इतना देर तक पूछ पकड़ने से हम तुम्हारे सिर में तुम्हारे मुंह में गोबर दे देंगे অনেকক্ষণ লেজ ধরেছিল লেজে দিয়েছে কোথায় বিহারে বিজেপির মাথায় লেদে দিয়েছে বলে ন্যাচ ধরেছিলাম আমার এমন দশা হলো বলে অতক্ষণ ধরেছিলি কেন তাতে লেদে দিয়েছে ধরে ছেড়ে দিতে হতো তো গোমাতা পুজো করলে আমরা খুশি গোমাতাকে ভালোবাসলে আমরা ভালোবাসি সে দুধ দেয় আমরা তাদের আপনার দিকে দুঃখে দুঃখিত তাদের আপনার দিকে বেদনাই বেদনা হতো মা হতো আহা হা বউ মাতাকে মুসলমানরা খাবে খুব ভালো যুক্তি আমরা মেনে নেবো কিন্তু ভাই তোমরা আমাদের পাশে বাস করো দেবদেবীর পূজা অর্চনা করো তোমাদের এতটুকু বুদ্ধি নাই গোমাতা যখন মরে যাবে চিলের শিকড়িতে কোথায় পড়ে থাকবে সেটাকে মুসলমানরা খেয়ে সুন্দর একটা ব্যবস্থা করে সৃষ্টিকর্তা একটা ইচ্ছা পূরণ করে তিনি প্রত্যেকটি জিনিসটিকে সৃষ্টির বলে তার একটা ইচ্ছা আছে আমাদেরকে দাঁত দিয়েছে মাংস খাওয়ার দাঁত দাঁত তার প্রমাণ দিচ্ছে আর ছাগলের দাঁত ঘাস খাওয়া দাঁত রবুল আলমিন গোস্তফে একটা অপরাধ করেছি কিন্তু তোমরা এত নেমখারাম এত নেমখারাম মায়ের গায়ে চামড়া জুতো পরে পুজো করতে যাও মা বলছে হ্যাঁ রে ওরা নাহলে গোস্ত খেয়েছে তাতে আগ লাগকে জবাই করে দিলি ঠিক আছে আর তোদের পায়ে যে আমার গায়ের চামড়া জুতো রে তোদিকে ভূতা কুরুলে করে চুটাতে হয় রে বোকারা পরের চোখের তিল দেখতে পেলি নিজের চোখের হাতি দেখতে পেলি না সেই কারণে কথা মনে রাখা ভালো হিংসা এরপরে যদি কেউ হিংসা করে বলে যে দেখতে পাচ্ছি না চলে যাও বাঘ ছাগলের গল্প তো জল ঘুলিয়েছিস বাবু আমি তো জল ঘুলাইনি বলে তোর মা ঘুলিয়েছে বলে আমি এখনো জলে নামিনি বলে তোর মা ঘুলিয়েছে বলে আমার মা দু বছর আগে মারা গেছে বলে তাহলে তোর দাদু ঘুলিয়েছে বলে তার মানে তোকে খাবো বলে তাহলে খেয়ে নাও অত বাহানা কেন আগরাম সাগরাম বলো মুসলমানরা কোরবানি দিতে পাবে না এটা নয় গোষ পাবে না তোমরা দেশ থেকে চলে যাও তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা বুঝতে পারবো যে ব্যাপার আলাদা চলছে চো বাবা পালিয়ে চো নানিদের ঘর চলে যাবো নানিদের ঘর এদের খালাতে ঘর বাংলাদেশ উদার বড় মামার ঘর সৌদি আরব আর যদি ব্যাপারটা আল্লাহ উল্টিয়ে দেয় আটশো বছর মোগলরা রাজত্ব করেছে যদি আবার ঘুরে যায় আর আমরা যদি তেড়ে দিই গঙ্গায় ঝাঁপ দিয়া ছাড়া রাস্তা নাই তোমাদের তো নানিদের ঘর নাই বিশ্বে এক ঘরও নাই আমাদের গোটা বিশ্বে নানা খাল্লাম মাম্মু ফুপ্পাজি সত্তাই তো চাচা দক্ষিণ আফ্রিকা কোথায় নাই আর তেড়ে দিলে মার গঙ্গায় যাও মার গঙ্গায় যাও বলে দেখা না বলে আমাদের নানি নাই রে অনেকদিন আগে মরে গেছে সেই কারণে অত খারাপই করো না আল্লাহ বলে একজন আছে এমন বিপদে পড়বে যে তার কুল কিনারা থাকবে না দু নম্বর কথা তিন নম্বর কথা এরপরে বলবো হায়াত এবং মহতের সাথ যারা মনে করছেন জলসাই এসছি জলসাই যাব কোথায় কে মেরে দেবে কে হবে কবে মরবো এবার ব্যাপারে একটু কথা বলবো হজ করতে গিয়ে তিরিশ জন তিনশো জন লোক কেরেন পড়ে মারা গেছে হজে মক্কাতুল মোকাররামাতে হদুদে কাবাতে তিনশো লোক মরে গেছে আর হজে যাবো না তিনশো লোক মরে গেছে পদবিষ্ট হয়ে চার গেছে কাকর মারতে গিয়ে মারাত্মক ব্যাপার এ ব্যাপারে গুটি কয়েক কথা আমার কাছে পশ্চিমবাংলা থেকে ফোন গেল আমি বোম্বাইয়ে ছিলাম পদপিষ্ট হয়ে লোক মারা গেছে কাবা ঘরে কেরেনপুরে তিনশো লোক মারা গেছে মক্কাতুল মোকারমাতে কাবাতুল মুসাফাতে আপনি কি বলছেন বলুন আমার বন্ধু লোক ভালোবাসে ভালোবাসি সমীহ করি শ্রদ্ধা করে বোম্বাই আমি আছি আমি বগরাই একদিন আগে ফিরেছি তখন হাজিরা মারা গেছে সব জায়গায় খবর ছড়িয়ে গেছে আমি বললাম তাই তো বটে বলে হ্যাঁ আপনি শোনেন নাই বলুন আপনি কাবা করে কি করে হাজি মারা যেতে পারে আল্লাহর রহমতের জায়গা বলে হ্যাঁ তা বটে ভাই তা তা আপনার বাপকে তো আপনি হজ করিয়েছিলেন আপনি তো বাংলা কিতাব কিনে পড়েন হাদিস কোরআন যারা বাংলা কিতাব কিনে পড়েন আমি ওলামাদের সামনে বলছি এখানে মুর্শিদাবাদের আর বীরভূমের চিদা চিদা মানে ব্যক্তিত্ব সম্পন্ন ওলামারা আছে যারা আমাকে পড়াতে পারে ওই আলী আকবর ভাই আছেন আমার ভাই যে শুয়ে আছেন আবু বকর ভাই আরো প্রমুখ পণ্ডিতরা আমাদের শেরপুরের হাফেজ সাহেব আছেন গুলিরা সব কার কার নাম বলবো যাদের জুতো সুজা করে আমি এখানে এসে বসেছি তাদের সামনে বলছি ঘরে কোরআন শরীফ কিনে পড়া খুব ভালো বাংলা হাদিস শরীফ খুব ভালো আরও অন্যান্য দিনের বই কিনে পড়া ভালো আজকে গেলে আলেমের কাছে ছুটে যাওয়া আছে যদি নিজে থেকে ব্যাখ্যা বিশ্লেষণ ঘরে পড়ে করি অতি বুদ্ধির গলায় দড়ি আমি ওলা আমাদের সামনে বলছি বাংলা বই কিনে খুব পড়ো কিন্তু যদি কোথাও আটকে যায় বই বগুলো করে ছুটে মাদ্রাসায় যান হজরত এই জায়গাটা একটু বুঝে আসছে না আপনি বুদ্ধিমান বিচক্ষণ এ কালো ভালো ও কালো ভালো আর যদি নিজে থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন ঝেড়া দেন ডাক দেন তলায় হাই পেন দেন অতি বুদ্ধির গলায় দড়ি আমার এই ভাই বই কিনে পড়ে বুদ্ধিমান একটু আধটু ইদিক উদিকও করে মাঝে মাঝে আমাকে জ্বালাতনও করে জোরে আমি কেন বলবে না রাফে দাইন কেন করবে না বই পড়ে পিস টিভি দেখে একটু একটু রং লেগেছে আর কি কালো গুল্লু সবুজ মাঝে মাঝে ছেড়ে দেয় আর কি এক একবার আমরা ওলামাই আহনাফ ওলামায় মাক্কি ওলামায় মাদানি ওলামায় পাকিস্তান ওলামায় বাংলাদেশ ইন্ডোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা গোটা পৃথিবীতে ইমাম আবু হানিফার মশলুক ছুড়ে আছে গোটা পৃথিবীতে ইমাম শাফি রহমতুল মশলুক ছিটিয়ে আছে গোটা পৃথিবীতে ইমাম মাহমুদ ইবনে হাম্বল গোটা পৃথিবীতে ইমাম মাহমুদ ইবনে হাম্বলের পরে ইমাম মালিক আশি হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম চুরানব্বই হিজরিতে ইমাম মালিকের জন্ম একশো চারে আহমদ ইবনে হাম্বলের জন্ম আর আপনার দেড়শো হিজরিতে ইমাম শাফির জন্ম একশো চুরাশিতে ইমাম বোখারির জন্ম চারজন লোক সাগরেদের পরে তবে ইমাম আবু পাবে ইমাম বুখারি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্রের ছাত্র ওস্তাদ ইমাম বুখারি তারপরে ওখানে গিয়ে পৌঁছাবে যারা আজকে একটু একটু তোমরা হাজি মাগো মন্তরা হাজি মাগো গায়ে কেউ যখন হাজি বলা বলি করছে না চায়ের দোকানে তুই আমাকে বলবি হাজি সাহেব চা খান আমি বলবো এক কাপ আপনিও খান হাজি সাহেব তোমরা হাজি বাহো মেন তোরা হাজি বাহো তো আমাকে হাজি বল আমি তোকে হাজি বলি তাহলেই ছড়িয়ে যাবে এইরকম যাদের পাণ্ডিত্য এইরকম জ্ঞান নিয়ে যারা ছুটাছুটি করছে তারা ওই রকম করবে আমাকে বীরভূমের জালালনগর একটা প্রশ্ন দিয়েছিল না পণ্যটা নাই ফাইলে গাঁথা আছে আল্লাহ নবী কি কুড়ি রাখার তারাবির নামাজ বা জামাত পড়েছেন সে মনে করলে সালা বলছে পড়িয়েছে দেখি কি বলে আল্লাহর নবী কি কুড়ি রাকাত তারাবিন নামাজ বাজামাত পড়েছেন এনাদিকে জিজ্ঞেস করুন ঝাঁ ঝাঁ উত্তর দিয়ে দেবে সব পণ্ডিত আমি কিন্তু উত্তর দিতে পারি নাই আমি বলেছি আল্লাহর নবী কি কোরআন শরীফে জের জবর দিয়েছেন তখন সে বলছে ওখানটা কেন কে প্রশ্ন করলো সে তখন বলছে পালাবে পালাবে ইশালা আলাদা প্রশ্ন পে পালাবে পালাবে বুঝে ভেঙে গেছে বে বলে ঘুরে আইবে বলে আর জীবনে এই কাজ করবো না যা হয়েছে একবার হয়েছে আল্লাহ নবী কি কুড়ি টাকার তারাবিন নামাজ জামাতে পড়েছেন আল্লাহ নবী কি কোরআন শরীফে জের জবর দিয়েছেন আল্লাহ নবী কি কোরআন পাককে এক কাছে করেছেন দুপাড়া ছিল খাঁদিতে চারপাড়া ছিল কুলিতে সাতপাড়া ছিল বর্ধমানে আটপাড়া মেদিনীপুরে নপাড়া বহরমপুরে আবু বকরের সময়েও ছিল ওমরের সময়েও ছিল ওসমানের গাড়ি রাজিয়াল্লাহ কোরআন জমা করলেন শাহবাদের পরামর্শে এই রকম করে বিভিন্ন জায়গায় থাকলে কালকে কোরআনের কোনো পাতা কোনো চ্যাপ্টার কোনো আয় বিলুপ্ত হবার ভয় আছে এক কাছে করো আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমায়ের সাহাব আর কেয়াস যে ব্যাপারে সাহাবারা একমত পোষণ করবে সেটা আল্লাহর প্রবীর করা হবে আল্লাহর নবী বলেছেন আর সাহাবিকান নজুম বেআইহি ইহতাদাইতুম তুম আমার সাহাবারা আসমানের তারা যাকে দেখে চলবে আমাকে দেখে চলা হবে হজরতে অমর কুড়ি রাকাত তারা বিদ্যামাজ জামাত ত্রিশ দিন পড়েছেন তার মুক্তাদি হজরতে ওসমান গনি তার মুক্তাদি হজরতে আলী কারামাল্লা বাজু কানের লোক মুর্শিদাবাদের লোক আলী তার মুক্তাদি প্রতিবাদ করে নাই তার মুক্তাদি প্রতিবাদ করেন নাই হজরতে বিদ্যমান প্রতিবাদ নাই তার মানে কুড়ি মার টাকার নামাজ পড়ার আল্লাহর নবীর মৌনভাবে যেন অনুমতি ছিল তিনি কেন পড়লেন না তিরিশ দিন কুড়ি রাখার তারাবিদ নামাজ তিন দিন পরে এলেন না সাহাবারা ডাকতে গেলেন ইয়া রাসুল্লাহ তারাবির নামাজ আল্লাহর নবী বললেন আজ আমি যাবো না তোমরা পড়ে নাও আল্লাহর নবী এলেন না আবার দুদিন এলেন আবার এলেন না কেন আল্লাহ নবী বলছেন আমি আমার উম্মতকে এত ভালোবাসি এত ভালোবাসি আমি যদি তিরিশ দিন তারাবির নামাজ পড়ি আল্লাহ যদি নামাজটা নফলের বদলে ওয়াজিব করে দেন আমার উম্মতের কষ্ট হবে তাই আমি লাগাতার তিরিশ দিন তারাবির নামাজ পড়ি নাই কিন্তু আমার মনের আশা আকাঙ্ক্ষা তারাবির নামাজ খুব ভালো সেটা হজরতে অমর পূরণ করে গেছেন কুড়ি ডাকাত তারাবির নামাজ বাজামাত হাদিস যারা পড়তে জানে না যারা দেখে নাই তাদের কপালে জুটবে না তারা খালি আজে বাজে প্রশ্ন করবে আর আপনাকে বিভ্রান্ত করবে কাজে কাজে আসুন যে কথাটা তুলেছি সেই দিকে একটু আগাবো সেটা হচ্ছে এই তিরিশ জন লোক তিনশো জনকে কেরেন পড়ে মরে গেছে তো বল শকত কি বলবে কি বলে দেখি দেখি কি বলে আপনারা একটু হাত ছাড়ো করুন আল্লাহর নবী বদর ওহদ হুনাইন তবুকে খন্দকে পেজে পাথর বাঁধা সাহাবারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সত্তর জন লোক শহীদ হয়ে গেছেন বদরের প্রান্তরে ওহদের প্রান্তরে দুটোর মধ্যে একটাই কেউ বললে আমার স্বামী শহীদ হয়ে গেছে কেউ বললে আমার ভাই কেউ বললে আমার বেটা তেষট্টি জন মহাজ আনসার সাতজনান মহাজির মোট সত্তর জন শহীদ হয়ে গেছে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ তাদের ব্যথায় মলম দেবে কে আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলকে পাঠালেন এক্ষুনি আয়াত নিয়ে যাও ওলামারা হাফিজরা আছে আয়াতটা শুনবে জিব্রাইল আল্লাহর নবীর কাছে ওহি নিয়ে এলেন আল্লাহর নবী মদিনাবাসীকে শুনালেন কুল্লাই সে বানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হে নবী আপনি বলুন অথবা তুমি বলো আমাদের ওপরে কোন বিপদ কোনো দিন আসতে পারে না আর বিতে না আর কখনো না ইংরেজিতে নো আর নেভার বাংলাতে না আর মোটেই না আমি করে নিচ্ছেদ করুন কখনো না বানা কখনোই আমাদের ওপরে কোনো বিপদ আসতে পারে না ইল্লামা বাংলা লানা কিন্তু যে বিপদ আল্লাহ আমাদের ললাটে লিখে দিয়েছেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক অন্যায় করে কিছু লিখবেন না যখন যেখানে যেভাবে আমাদের মৃত্যু দিয়েছেন তাতেই আমাদের মঙ্গল রাখা আছে তার নাম ইমান তার নাম রাজিত বিল্লাহ রব্বা অবিল ইসলামে দিনা অবি মোহাম্মদিন নবিয়া রাজিত রব্বা যে হালতে রাখো যে অবস্থায় যেখানে যেমন তোমার উপরে সন্তুষ্ট অবিল ইসলামে দিনা ইসলামের কুরবানি ইসলামের আকিকা ইসলামের পোশাক পরিচ্ছদ ইসলামের বিবাহ সাদী লেনদেন সালাম কালাম পোশাক তার উপরে সন্তুষ্ট ইসলামে দিন অবি নবিয়া আর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আমার জীবনের পথ নির্দেশক পথ প্রদর্শক তিনি আমার নবী তিনি আমার আপনার দিকে ধর্মীয় সমস্ত অলৌকিক পরলৌকিক জীবন গুরু সেই মোহাম্মদ শাসমকে মেনে নেওয়া এটা ইমানের একটা দিক রাজিত বিল্লাহে রব্বাউ অবিল ইসলামে মোহাম্মদ অবিল ইসলামে দিন ওবে মোহাম্মদ নবিয়া ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি মোহাম্মদ হাসমকে নবী হিসেবে আল্লাহকে রব হিসেবে তিনি যেমন রাখবেন যেখানে রাখবেন যেভাবে এরপরে কিছু মানুষ কিছু মা বোন এসছে মরণের ব্যাপারে নৌকায় চেপে মরেছে ডাঙ্গায় মরেছে পাড়ে মরেছে বাস অ্যাক্সিডেন্ট করে মরেছে বাজ পড়ে মরেছে ঘুমিয়ে মারা গেছে চেয়ারে বসে ওয়াজ করতে করতে স্টক করে মারা গেছে এই নানাভাবে নানাজন তিনশো জন কেরেন পড়ে মারা গেছে আমাদের এখানে খুব কাছাকাছি যেতে গেলে ভাগীরথী যাওয়া যাবে ভাগীরথীতে কানাই কানাই জল বহরমপুরে পার হবেন আপনি আর কোথাও পার হবেন কাঁটোয়ার আপনার জেগে মহানাতে পার হবেন অজয় যেখানে সে কাঁটা নাই মিশেছে সঙ্গম স্থল সেখানে পার হবেন নৌকায় মাঝি পদটুডু হেমব্রম বিপিন বেসরা শিবু বাগদি নৌকা চালাচ্ছে আর একজন পণ্ডিত লোক তথাকথিত পণ্ডিত টিটি এমপি টেনেটরি matric pass no knowledge without college অলা তিনি নৌকায় পার হবেন এখানকার কেউ not Sailajananda not Falguni Mukhopadhyay not Kumud Ranjan Mallick এমনি কেউ নৌকায় চেপে চেপে পার হবে পূর্ব গগনে মেঘ মাঝি বলল বাবু গুরুতর বিপদ ঝড় উঠেছে নিম্ন চা নৌকা উল্টে যেতে পারে আপনি আমি মারা যেতে পারি বল বলিস কি রে মারা যাওয়া মানে বলে আমার বাবা নৌকা চালাতে চালাতে মারা গেছে আমার দাদা নৌকা চালিয়ে মরেছে আমার পরদাদা মরেছে তখন সেই তথাকথিত শিক্ষিত বললেন ইডিয়েট ননসেন্স তো তিন ফিরি নৌকা চালিয়ে মরেছে এখন নৌকা চালাচ্ছিস বলে কেন বাবু আপনার বাবা বলে আমার বাবা শিলিগুড়ির শালের পালকে ঘরে শুয়ে মরেছে বলে আপনার দাদা বলে আমার দাদা সালের পালকে শুয়ে পড়েছে বলে আপনার পর্দাদা ঘরের শিশু কাঠের পালকে শুয়ে পড়েছে বলে আপনি বলে আমি আমার দাদাদের পালকে শুই বলে আমি যদি ইডিয়েট ননসেন্স হই আপনি রাস্কেল ফক্সেল জ্যাকেল খ্যাক্সিয়াল কুকুর বিড়াল ছুঁচো লেউ বলে এতগুলো কেন বলে আমরা তিন পিঁড়ি পালকে বলেছে এখন আপনি পালকে শুচ্ছেন আপনি গরুর পেট তলায় শুবে আরামে থাকবেন পেটে পা দিয়ে থাকবে একবারই ঘুমিয়ে যাবে কি বললে মাঝিটা যে মিথ্যা নৌকাতে পালঙে পানিতে ঝড়ে বন্যাতে অ্যাক্সিডেন্টে কেরেন পড়াতে কাঁকর মারাতে নাই মৃত্যু তার টাইমে তার জায়গায় হবে বলুন সুভান আল্লাহ একবার মৃত্যু তার টাইমে তার জায়গায় হবে বসে থাকলে মানুষ মরে যেতে পারে বসে রুগী দেখছে পালস দেখছে হ্যাঁ সর্দি ও কপ বসে গেছে তো কপ বলা শেষ হয় নাই আর খপ মরে গেছে এবার যে রোগ দেখা ছিল সে হাত ছাড়িয়ে নিয়ে মেরেছে ছুট ছাড়া মরে গেছে আমাকে দেখতে দেখতে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমি জানি না কি হয়েছে চোখ মরে গেছে এবার লোকে বলছে চেয়ারে বসে নেবে হানু ডাক্তার চেয়ারে ঘুমিয়ে মরে গেছে উনার প্যাকালের বাপ ঘুমুচ্ছিল একালের মা ভোরবেলায় ফজর হয়েছে বলে ওটো তুমি এখনো ঘুমুচ্ছ দেখছো আসক্রিমুন বরফ হল শিলং চলে গেছে ঘুমি বরফ বলে হায় হায় মরে গেছি গো বেকালের বাপ ঘুমিয়ে মরে গেছি মা আর কেউ ঘুমোয় না জেগে বসে থাকবে এবার সারা রাত জেগে থাকুন ঘুমুলে মরে যাবে বসে থাকলে মরে যাবে ড্রাইভারি করলে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে তাহলে কিসে মরবে না বলো আল্লাহ বলছে এগুলো অনলি ফর বাহানা মেয়েরা